السلام عليكم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات آمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরে ভাই আমারও দুটো বই আছে ওই দুটো বইয়ে গোলমাল নাই আমার থলিতে হাত বলছে আমার দুটো লেখা বই আছে এনেছি দশ টাকা করে দাম একটা জাকানদানি থেকে দাপন কাপন আর একটা শেখ বেদাতকে জানুন বাচুন কারো দরকার থাকলে শেষকালে নেবেন আর ভালো মন্দ দেখতে চান তা মুক্তি সাহেব পরীক্ষা করতে পারেন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 لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في آمين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليك وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال النبي صلى الله عليه وسلم كلكم خطاؤون أفضل الخطاؤون التوابون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة من را فإن فإن لم لم فبلسانه روم کو من کرن فلی گستانی مانو کا مکل سلا رفتن کند جانے پاک چلو تخت مردن موردن چیب خاک কার শব্দ হেন করমে বচনে শুকর আদায়ী করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার সুমান সে ক্ষুদারে কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হই গো তার শ্রদ্ধে মাননীয় মান্যবার বন্ধুবর সভাপতি আর আমার শ্রদ্ধার ওলামারা তথা সভাতে যে সমস্ত ওলামা হুফাজ তোলাওয়া তারপরে পরে জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা এবং বয়কনিষ্ঠেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা আর যাদের কাজ পর্যন্ত আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত শ্রদ্ধেয়া মাননীয়া মায়ের এবং বোনেরা আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই সে আল্লাহর প্রশংসা করে পুরুষেরা সমস্যারে মায়ের আস্তে করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী হজরতি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম যিনি আল্লাহ দিলবার যিনি সাকিয়ে কৌসর যিনি শাফিয়ে মহসর যিনি রহমত রহমাতাল্লিল আলমিন যিনি রাহাতুল্লিল আশকিন যিনি মুরাদুল মুশতাকিন যিনি হাসদিনের চোখে বেহতরিন যিনি মাহেজাবিন যিনি আহমদে মুস্তফা যিনি মোহাম্মদ মুস্তফা যিনি খৈরুল ওয়ারা যিনি বদরুদ্দোজা যিনি শামসুদ্দোহা যিনি রণ্ডায়মান হলে আসমান উচ্চতা লাভ করে যিনি বসিলে ধরণী স্থিরতা লাভ করে যিনি হাসিলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায় যার মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায় যার চুলের কৃষ্ণতায় রাত্রি অন্ধকার লাভ করে যিনি চাদরে আবৃত হলে আল্লাহ বলেন ইয়া ইহাল মুদাসির যিনি কম্বল আবৃত হলে আল্লাহ বলেন ইয়া ইহাল মুজাম্মিল যিনি রাস্তা দিয়ে চলে গেলে মুস্কাম্বারের মতো রাস্তা খুশবুদার হয়ে যায় সেই মহান নবীর ওপরে অতি মানবের ওপরে মহামানবের ওপরে মানবের জন্য মানবরূপী পয়গম্বরের উপরে ভালোবাসাপূর্ণ দরুদ এবং সালাম আমরা একবার দরুদ পাঠ করি যেটা আমরা নামাজেতে পড়ি আল্লাহ আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আপনারা কে থেকে কোন মতের কোন পথের মানুষ এসেছেন আমার জানা নাই তাই আমি কাউকে টার্গেট করে কথা বলছি এ কথা বললে আপনার বলাটা ঠিক হবে নাই কারণ আমি যখন জানি না আপনি কি কোথাকার কি মতের কি পথের কাজে কাজে আমি টার্গেট কি করে করব। তবে একটা দিক হচ্ছে এই হেকায়তে লতিফ বলে ফার্সিতে একটা বই আছে তাতে আছে একজন গোডাউনের তুলো চুরি হয়ে গেল তো সে কাজীকে বললে আমার তুলো চুরি হয়ে গেছে চোখ ধরা পড়ছে না কাজী বললে ঠিক আছে সমস্ত মুর্শিদাবাদের লোকের দাওয়াত কাজীর ঘরে সব লোক চলে এলো সভা বসে গেল কাজী সাহেব বললো আপনাদের নিমন্ত্রণ আধ ঘন্টা পরে খাবারের ব্যবস্থা কিন্তু হ্যাঁ একটা কথা আপনাদের বলছেন হ্যাঁ তুমি মাথায় চুল লাগিয়ে চলে এসছো তখন একজনা মাথায় হাত দিচ্ছে কাজী সাহেব বললে তুমি এখানে তুমি মাথায় হাত দিলে কেন তোমার মাথায় চুলো ছিল বলে না বলে তো মাথায় হাত দিলে বলে আপনি বললেন মাথায় চুলো লাগিয়ে চলে যেত মনে হচ্ছে আমাকে বললে বলে কেন বললে কেন সত্যি বলবো বলো বলো বলে কাল রাতে আমরা চারজন তুলো চুরি করতে গেলাম আমু ছেলাম তা আমার মনে মনে হচ্ছে বোধ তুলো লেগে আছে কোথাও তো আমি যেমন করি কথা বলি যে যে দোষের দোষী তার মনে হবে আমারই হচ্ছে বোধহয় রে আপনারা কি বলছেন আমি তো আপনাকে চিনি না একজনা যদি রিক্সা করে পরের মেয়ে চুরি করে পালায় আর কেউ যদি ঠেঙ্গা হাতে করে গরু খুঁজতে যায় ও রিক্সায় আগে আর এই ঠেঙা নিয়ে পেছনে এই যাচ্ছে কোন দিকে গেল দেখা যাক সে মনে করছে আমাকে খেদারেছে রিক্সা থেকে নেমে ছুটছে মেয়েটা রিক্সায় সে ছুটছে গরুওয়ালা ছুটছে দুজনাই যে এক কাছে কি ব্যাপার তুমি ছুটছ আপনি ছুটছেন বলে আমার গরু হারিয়ে গেছে বলে আপনি ছুটছেন বলে আমার বলা চলবে না আপনারা কি বুঝলেন গরুওয়ালা জানছে গরুর ব্যাপারের কাছেই আছে আর ও জানছে ঠেঙা যখন এনেছে আমাকেই খুঁজছে কারণ ওই মেয়ে আমার নয় ডুপ্লিকেট কিন্তু আপনি যদি ইস্কায় বোনকে নিয়ে যান দিদিকে নিয়ে যান গোটা দুনিয়া ছুটে বেড়া পুলিশ আসারে বেড়া পুলিশ যদি জিজ্ঞেস কোথায় যাচ্ছেন বলে বর্ধমান যাচ্ছি কি হয়েছে ঠিক আছে ঠিক আছে কিন্তু যদি গোলমাল থাকে কালি মনে হবে এই এলো রে ওই আসছে বোধহয় চোরের মন কাপাস কাপাস ধরলে বোধ হয় ধরলে বোধ হয় কারণ কথা হচ্ছে মানুষকে আল্লাহ তালা অন্তর দিয়েছে তো আর আল্লাহ অন্তর জামি সব পাপের কথা বলতে হয় না সব পাপের কথা জানতে হয় না এমন একটা দিল দিয়েছে আল্লাহ তালা যে অর্ধেকের বেশি পাপের সাক্ষী দিল বহন করে দেখবেন বলে দেবো আপনাকে আপনি যদি রাস্তায় পেশাব করতে বসেন না আপনার খালি মনে মনে হবে কেউ দেখে নাই তো কেউ দেখে নাই তো কেউ দেখে নাই তো ওই তো আপনার দিল আপনাকে বলে দিচ্ছে তুই ভুল করছিস কোন কাজ করলে হৃদয় যদি বলে কেউ দেখে নাই তো কেউ দেখে নাই তো তাহলে কাজটা ঠিক হচ্ছে না অনেক পাপের সাক্ষী হৃদয় বহন করে আপনি কি বলছেন বলুন যদি কেউ বলে ভাই কালকে সকালে সব আমার বাড়ি আসবেন আমার সাত হাজার টাকা জাকাতের আছে সব বিতরণ করব মনে করছি তো সে কোথা বসে বিতরণ করবে বাড়ির বাইরে একটা চেয়ার নেবে দিয়ে বলে ভাই আপনি করতে গেছেন আপনার নাম কি আব্দুর রহমান ও আপনি ওখান থেকে এসছেন আচ্ছা লেখুন আপনি একশো টাকা নেন আপনার আর যদি কেউ বলে যে আমি সুদের ওপরে টাকা খাটাবো তখন দেখবেন আধখানা দরজা খুলবে আধখানা লাগিয়ে রাখবে বলবে ভেতর দিয়ে আয় তার ডাকা দেখে বুঝে যাবে মাল গোলমাল হয় সুদের পয়সা প্রকাশ্যে বিতরণ হয় না যত বড়ই সুদ খোক তার মনে মনে হয় লোকে আমাকে ঘৃণা করবে কিন্তু দান করলে প্রকাশ্যে হয় হৃদয় সাক্ষী দেয় আপনি পাপ করছেন কি ঠিক করছেন পরের গায়ের মেয়ে হাত দেন আপনার মনে মনে হবে কেউ দেখেনি তো কেউ দেখেনি তো আর বিবিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকুন আমরা হৃদয় মোটেই বক্রতা আসবে না হৃদয় মোটেই কম্পমান হবে না অন্যায় করলে হৃদয় কম্পমান হয় চোরের মন কাপাস কাপাস সেই কারণে যা বলবো নিজের জন্য বলবো আপনাদের জন্য বলবো আল্লাহ আমলে তৌফিক দান করুক বাবা জেসা করেগা ওয়েসা ভরেগা কোই কিসি কা বোঝ নেই ঢোয়েগা কেউ কারো বোঝা বহন করবে না আর মুফতি নাজমুল হক সাহেব মৌলী শওকত কাসেম সাহেব আর অমুক আর তমুক আর তিনি আর ইনি কেউ কাউকে হেদায়ত করতে পারবে না হেদায়তের মালিক আল্লাহ যদি খেপে বেড়ায় যদি বলে বেড়ায় ওটা ওর নবীর উম্মতের প্রতি দরদ যে এটা ঠিক হচ্ছে না এইটা হলো ভালো হতো আহা আমার নবীর উম্মতের এই দশা আপনারা শিক্ষিত জ্ঞানীগুণী ইন্টাকচারাল ম্যান আপনারা একটা কথা বলুন আবু বকর সিদ্দিক নোপয়গম্বরের পরে শ্রেষ্ঠ মানুষ তার নামাজ মাফ হয়ে গেল যে আমি নবীর কাছাকাছি থাকি আমি মোটামুটির পর আল্লাহকে দুবার স্বপনে দেখেছি মোটামুটি আমার ওপর ডিগ্রি হচ্ছে এই অতএব আমার আর নামাজ নাই তোরা নামাজ পড়া এরকম শুনেছেন এবারে বিশ্বের কোন লোক যদি ওই রকম বলে আমরা কামেল হয়েছি আমাদের আর নামাজ নাই তো ভদ্রলোকরা মেনে নিবে যাদের কাছে এলেম আছে কালাম আছে ইসলাম আছে তারা মানবে না কেমন আমি বর্ধমানে জলসা করতে গেছি তো একজনের লোক এসার জামাতে এলেন না সেই পাড়ার ভদ্রলোক শিক্ষিত মানুষ আমার কি ব্যাপার উনি নামাজ এলেন না তো বলছে উনি ফজর আর এসায় আসেন না বলে কেন বলছে আমার দুটো অজিফা আছে সে অজিফা দুটোর কারণে আমি ফজর এসায় যাব না আমার খতরনাক অবস্থায় আছে পথভ্রষ্ট হয়ে যাবে গোমরা হয়ে যাবে যদি বলে আমার অজিফা আছে ফজর আর এসার জামাতে নামাজ পড়া হবে না বিশ্ব নবী বলেছেন মৃত্যুকাল পর্যন্ত তোমাকে জামাতের সঙ্গে নামাজ পড়তে বিশ্ব নবীর ফতোয়া কোনো অজিফা চলবে না সব অজিফা বাতিল যদি কেউ অজিফা দেখায় সে ধোকাবাজ প্রবঞ্চক প্রতারক তাই মাইকে ঘোষণা করলাম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোন অজিফা নাই জামাত ছেড়ে দিই আপনার জামাতে নামাজ পড়ার পর অজিফা করুন জামাত যদি ছেড়ে যায় আলাদা কথা কোন অজিফার কারণে জামাতে যাচ্ছি না ধোকাবাজ প্রবঞ্চক ইসলাম এত ছোট নয় তার দলিল প্রমাণ যুক্তি আল্লাহ নবী মাথায় রুমাল বেঁধেছেন এর থেকে টাইট করে শিরোপিয়া একধারে আবুল ফজল আর একধারে আলী এইভাবে কাঁধে হাত রেখেছেন পায়ের আঙুলটা মাটিতে দুদুরতে দুদুরতে যাচ্ছে মসজিদে নবমীর মিম্বরে বসে নাতি দীর্ঘ ভাষণ দিলেন এবং নামাজ পড়ালেন শিরোপীড়া আর তিন দিন পরে নবী দুনিয়া থেকে চলে যাবেন তখনও জামাতের সঙ্গে নামাজ পড়ি বিশ্বের মানুষকে জানিয়ে গেলেন শতরক্ত নামাজ নবী পড়ার নাই উঠতে পারে নাই বিছানা থেকে অবকর সিদ্দিককে নামাজ পড়াবার দায়িত্ব দিয়েছিলেন সেই রকম অবস্থায় মাঝখানে একবার তিনি গেলেন মাথায় রুমাল বেঁধে ভর দিয়ে নাতি ভাষণ দিলেন সেই ভাষণের সারমর্ম এ ছিল এই সারা বিশ্বকে জিজ্ঞেস করুন বোহারি শরীফের রেওয়ায় আমার উম্মতের কাছে পৌঁছে দিও তারা যেন খ্রিস্টান ইহুদির মতো আমাকে আল্লাহর আসনে বসিয়ে নিজেদের ধ্বংস ডেকে না আনে এটা ভাষণের প্রথম কথা খ্রিস্টান ইহুদির মতো তারা আমাকে আল্লাহর আসনে বসিয়ে যেন নিজেদের ধ্বংস ডেকে না আনে নামাজ যেন জীবনে আমার উম্মত না ছাড়ে স্ত্রী দিকে যেন ভালো স্ত্রীদের সঙ্গে ব্যবহার করে গোলাম এবং কিতুদাসের সঙ্গে যেন সৎ ব্যবহার করে যে কথাটা আল্লাহ নবী মৃত্যুর পাঁচ মিনিট আগে বলে গিয়েছেন সেই ভাষণটারই পুনরাবৃত্তি করেছিলেন তার আগে মসজিদে নবীর বিম্বরে বোখারি শরীফের রেওয়ায়ত খুলে দেখুন কার উপর বিদ্বেষ নাই ঘৃণা নাই ইসলাম বিদ্বেষ ঘৃণা উপহার শেখায় না তবে সত্যের অপরাধ করে না সাতান্ন হাজার আলমা শহীদ হয়েছে সত্যের অপলাপ কাকে বলে ইসলাম জানে না আপনি আপনাদের হয়তো জানা না এই মৌলবী শওকতকে মুর্শিদাবাদ থেকে নি মেদিনীপুর থেকে নি বর্ধমান পর্যন্ত কত জায়গায় সাঙ্গীন ঘেরাও করা হয়েছে জবাই করে দেওয়া হবে কতল করে দেওয়া হবে মেদিনীপুরের জায়গাটার নাম ডমল শাহ হাওর স্টেশনে নামতে হয় দোতলা ঘরে লুকিয়ে রাখতে হয়েছিল জেনারেটারটা লিবিয়ে দিল মারামারি হচ্ছে অপরাধ কি সেরেক বেদাত সম্বন্ধে বলতে পাবে না মুর্শিদাবাদ নদিয়ার বর্ডার শ্যামনগর পিসাব জামাতে নামাজ পড়ে নাই কাছেই ঘরে বসছিল আমি বললাম যিনি জামাতে নামাজ পড়েন না ঘরের কাছে থেকে মসজিদের কাছ থেকে তিনি কানা দার জাল তিনি পীর হবেন না বলে মৌলবীকে ফাটিয়ে দেবো আমাদের পীরকে বলেছে আমার ফাটিয়ে দিবে না রাখবে তা জানি না কিন্তু আমি যেটা বলছি এটাই ঠিক আমার আর উনার যাদের ফতোয়া দিচ্ছিলেন মৌলানা আসাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ নৌবর আল্লাহ তার কবরকে মুড়ে ভরে দেখ আমাদের কাছে বাবা পীর হতে গেলে মানে আমরা পীর বলতে গেলে বাকাতরে জরুরত এলমে দিন থাকা তার ফরজ এলমে দিন যদি না থাকে আমাদের কাছে পীর সাহেব হবে না আমাদের কাছে ফির সাহেব এলেম ফরজ যে নাম করলাম আসাদুল্লাহ সাহেব এলমে মন্তকের আর এলমে নহবের ইমাম তিনি লাস্ট জিন্দগিতে দাঁড় করিয়ে দিলেন নামাজ পড়তেন ধরে ধরে নিজে আমার শেখ আমার পীর আমার উস্তাদ হজ মারা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লাই সে লন্ডনে মরে নাই বিলেতে মরে নাই মদিনা শরীফ ইন্তেকাল করেছে লাস্ট জিন্দগিটা বিশটা বৎসর মদিনার মসজিদে নবীর সামনে কান করে বসে বই লিখেছেন একটা বইয়ের নাম মহৎ কিয়াদ তার খুদবাতে লেখা আছে মদিনা কি মসজিদে নববী কি কাঙ্কুরো মে बैठ कर मैंने ये किताब लिखा मौत की याद ছোট্ট কিতাব আর কত বড় বড় কিতাব লিখেছেন বিশ্ববরেণ্য শেখ তিনাকে মুঠি না দাঁড়াতে পারতেন না খালি নামাজের সময় ধরে নিয়ে যে দাঁড় করিয়ে দিলে দাঁড়িয়ে চার রাখার নামাজ পড়ে আবার বসে যেতেন আবার গাড়ি করে তুলে আনতে হতো নামাজ ছাড়া দাঁড়াতে পারতেন না লাস্ট চিন্দিগিতে আমার চোখকে দেখা জামাত ছাড়া রেহাই নাই সমস্ত বুজুর্গ প্রমাণ করে দিয়েছে সমস্ত অলি আর আপনি যদি বলেন আমি নামাজ আমার মাপ মোর দাঁড়িয়ে আমার সব সমান রাখা জায়জ হয়ে গেছে ইসলাম ক্ষমা করবেন আপনি রাখুন আপনার ইচ্ছা গেছে ইসলাম ক্ষমা করবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একজন বুজুরকে বলছে হুজুর আপনার মোজ রাখা ঠিক হচ্ছে না মোজ বড় হচ্ছে ইমাম আবু হানিকা বললেন আমার মোজটা মোড়া মোরাকাবা করে দেখুন আপনি মানে আধ্যাত্মিক জগতে লক্ষ্য করুন তার মোছ আল্লাহ আরশের সন্নিকটে ইমাম আবু হানিফার সামনে ভাসছে মোরাকাবায় ইমাম আবু হানিফা বললে হুজুর আপনি বুজুর্গ মানুষ বুঝছি আপনি আমাকে মোরাকাবা করুন তো কেতাবে লেখা আছে ইমাম আবু হানিফার কাঁইচি আল্লাহর আরশের নিকটবর্তী তার মোছের উপরে তার মানে শরীয়ত ক্ষমা করে না মোষ তুমি রাখতে পারো শরীয়ত বলছে মোষ কেটে দিতে হবে শরীয়তের সামনে তোমার বিদ্যা বুদ্ধি তোমার বুজুর্গি সব ফেলিয়র শরীয়তের বুজুর্গি আগে আমার আপনার উস্তাদ সকলের বুজুর্গি আমাদের দেওবাদের একজন বুজুর্গ আলে পঁচাত্তর বৎসর বয়স একজনের বাড়িতে গেছে সত্তর বৎসর একটা বৃদ্ধা মেয়ে সালাম আলাইকুম শেখ বলে মাইজি আপ বাহার সে सलाम कीजिए और उन्हीं से दुआ लीजिए बोले क्यों हजरत क्या क्या কসুর হ্যাঁ क्या মানে হ্যাঁ میں بڑھی ہوں آپ بڈھا ہے آپ پچہتر سال کے ہیں میں بہتر سال کی بڈھی ہوں تو کی بولنے جانے ارے بڈھی تو بہتر سال کی میں پچہتر کی لیکن شریعت ہمیشہ جوانی پر ہے شریعت کبھی بڈھا بڈھی نہیں ہوتی نہ بننا نہ آئی তোর বাদ তো আমার পঁচাত্তর কিন্তু শরীয়ত কেমন পর্যন্ত যৌবনকালের অবস্থায় আছে সে বাদ তো পঁচাত্তর বোঝে না পঁচাত্তর বছরের বুড়ো আমি যদি কিছু না পারি তো খাম চিয়ে দেবো সেইখানে শরীয়ত বলছে যাওয়া চলবে না বুড়ো ভাব গায়ে বসে বসে স্বীকার করে সালাম আলাইকুম শিয়াল কেমন আছে বা ভালো আছো এখানে এসো আর কোনো ঝামেলা ঝঞ্ঝট নাই আমি এখন ভদ্রলোক হয়েছি শিয়াল বলছে কাজকে গেলে ভদ্রতা বেরিয়ে যাবে খপাত করে ধরবে বাবা তোমার কাছে যাব না সেখানে শরীয়ত একটা মারাত্মক জিনিস শরীয়তের বাংলা জানেন সারে সারে মানে বাউন্ডারি সারে আলাই সালাম আল্লাহ নবী মেপে দিয়ে গেছে জানাজা দোয়া বলুন জানাজা বলুন নামাজ বলুন রোজা বলুন হজ বলুন জাকাত বলুন বেদাত যারা করছে তাদেরকে বলুন বেদাত মানে হচ্ছে নতুনত্বের সৃষ্টি ভালো লাগলে উচলবে না সেই ভালো লাগাটা বলে দিই আপনাদেরকে আজানের শেষে আছে লাইলাহ গোটা বিশ্বের পণ্ডিতকে এক কাছে করো আর বলো জুড়ে দাও মোহাম্মদুর রসুল্লাহ আজানের শেষে লাইলে আছে না নাই তো অনেকের ধারণায় কলমাটা আধখানা তো নাকি তো বাকি আধখানা কি হলো আমরা এইটুকু লেখাপড়া শিখে নিয়েছি জুড়ে দে যা হয় হবে কেমন পর্যন্ত তা কথা কারো এইটা দেখে বুঝতে পারছে না যে কলমাটা যখন জোড়া যাচ্ছে না তখন বাড়াবাড়ি চলবে না জানা তক নবী জিস চিজ কো বাতায়া ওহি পর ওই চিজ করনা হয় এক চুলি ধার উধার চলবে না তার নাম মাপ বাবজিরা সোনারা লালদা তবে ইসলাম তো কোরআন তো বিজ্ঞান বলছিলেন না তুমি তোমার ইচ্ছা জায়গা তুমি ভেড়াকে পুজো গা তোমার ইচ্ছা জায়গা তুমি গরু পুজো বলছিলেন মুক্তি সাহেব আমার কাছে শোনেন কোরআন শরীফের একটা আয়াত কি বিজ্ঞান ওরা বলে ফেলেছে কাগজ চাপি দিয়েছে ফোলানে কাপের ফোলানে ইয়ে, ফোলানে ইয়ে। এ বলতে পেছে না কেন পাচ্ছে না لا تسبوا الذين يدعون من دون الله يسبوا الله بغير علم وعدوبا কোরআন সবাই ঘরে যে গবেষণা করবেন কোরআন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যারা অন্যের উপাসনা করে গাছপালা দেবদেবী পাথর খুঁটির তাদেরকে তোমরা কখনো খারাপ বলতে যেও না অজ্ঞাত সারে তোমার আল্লাহকে তারা গালি দিয়ে ফেলবে এটা কোরআন তাদের কি বলবে তোমার আল্লাহর প্রশংসা শোনাও ভালো লেগে গেলে তোমার আল্লাহর বান্দা হবে সে তার তাকে খারাপ বলতে গেলেই তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে মানে গালি গোলুজ করনা আল্লাহ ব্যতিরিকে মিন্দু নিল্লা আল্লাহ ব্যতিরিকে তাদিকে গালিগালাজ করো না যারা আল্লাহ ব্যতিরিকে অন্যকে ডাকাডাকি করে তোরা অজ্ঞাত সারে রাগে বুঝতে না পেরে বিদ্যা না রেখে তোমাদের আল্লাহকে গালি দিয়ে ফেলবে তো তোমরা যদি তাদের ওইটাকে গালি দাও তো তুমি তোমার আল্লাহকে গাল কারণ হয়ে যাবে না তুমি তোমার আল্লাহর প্রশংসা করো এরপরে নবীজির কথায় আসুন আল্লাহর নবী বলছেন তোমরা যদি কেউ কাউকে কাফের বলো সে কাফের না হলে তুমি কাফের হয়ে যাবে আর বলা চলবে বিশ্ব নবী বলছেন কাফের কে পর্যন্ত কাফের বলো না কালকে ইমান আনলে তোমাকে লজ্জা পেতে হবে কাফের কে কাফের বলে ডেকো না তাকে বলো ভাই খগেন ভাই নগেন ভাই কার্তিক ব্যবহার কত দিকটা ভালো রাখো এই কাপের বলে ডেকো না কেন কাল যদি ইসলাম কবুল করে তোমাকে লজ্জা সরমে পড়তে হবে কাফেরকে পর্যন্ত কাফের বলে ডেকো না বলো যে এই কাজ করলে ইমান নষ্ট হয়ে যায় এই কাজ করলে ইসলাম নষ্ট হয়ে যায় এ কাজ করা আমাদের মোটেই উচিত নয় এইভাবে মানুষের সামনে কথা রাখো আর আমি বললে দোষ হবে আমরা বললে দোষ হবে কারণ ইংরেজিতে সেই ভাই ইংরেজি জানে তো মানে ইংরেজিতে থানা এইসব কি দিয়েছে মানে নো গোলমাল কথাবার্তা আর কি সেই ইংরেজিটার মানে হচ্ছে নো গোলমাল কথাবার্তা তো গোলমাল কথাবার্তা আমরা বলবো না কিন্তু কোরআন তো বলতে পারবো কি বুঝলাম উনি কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আহা হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা অধিকাংশ আলেম এবং দরবেশ নামধারী ইহুদ এবং খ্রিস্টানের পণ্ডিতরা মানুষের মালকে অন্যায় ভাবে আত্মসাত করে আর আল্লাহর রাস্তা থেকে বাধা দান করে বলে ওদের মজলিসে যেও না ওদের সভাতে বসো না তাদের ওখানেতে যেও না এই কারণে যে তাদের ভার ফুটে যাবে يا أيها الذين آمنوا إن كثيرا من الأخبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله কোরআন শরীফ শোনো না একটা কোরআন শরীফ শুনতে পাবে না কোরআন শরীফ শ্রবণ করে না লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন যখন নবীজি মধুস্বরে আবু বকর মধুস্বরে কোরআন আবৃত্তি করতেন তখন পেইমানরা মক্কা নগরে মদিনাতে বলতেন নবীজির কোরআন আবৃত্তি শ্রবণ করো না বরং হাততালি মারবে কানে হাত দেবে তোমরা কামিয়াব হয়ে যাবে যদি আপনি হকের উপরে থাকেন আপনি পণ্ডিত হন তো ই স্কুল যেও না ও স্কুল যেও না এখানে পড় না আপনি পন্ডিত লোক আর আপনি যদি দেখেন আমার দুর্বলতা আছে আমি গোলমাল করেছি তো আপনার মনে হবে ভালো স্কুলে যেন না যাই আমি সাত আর পাঁচে তেরো পড়াইছি ভালো মাস্টার পেলে বারো বলবে আমার প্রতি ছেলেটার ভক্তি ভালোবাসা কমে যাবে সেই কারণে এখানে যেও না ওখানে যেও না চালিয়ে যাই গোলেমালে যদিন চলে ইসলামে গোলেমালের রাস্তা নাই কারণ আমি আপনাদেরকে বলে দিয়ে পরে ঝগড়া ঝঞ্ঝট ঝামেলা মারামারি কাটাকাটি হানাহানি আহলে হাদিস হানফি সাফি মালিকি দেওবন্দি বেরেলি পাথরচাবড়ি কুস্তিগিরি বাগমারি এরা তারা ওরা মাতালপীর ঢেলাপীর তেনাপীর কালোপীর ছোট পীর হঠাৎ পীর আচমকা পীর বলাপীর ঠিকাদার পীর অনেক রকম আছে তো এত ঝঞ্ঝটে যে লাভ নাই শর্টে কাটা আপনাদেরকে একটা কথা কি বলে দিই বললেন কি বলে দেবো বলে দেবো ভালো করে কলমাটা পড়ে লাও মোহাম্মদুর রাসুল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ো তিরিশটা রমজানের রোজা রাখো হজ ফরজ হলে হজ করো জাকাত ফরজ হলে জাকাত দাও বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করো প্রতিবেশীর সঙ্গে সদ ব্যবহার হালাল রুজি রোজগার জান্নাতের আটটা দরজা খোলা থাকবে দেওবান্দিদের কথাও শুনবো না তোদেরও শুনবো না কোনো ঝামেলায় পড়বো না তোরা দু দল মর্গা গলায় দড়ি দিয়ে আমরা আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দেবো ভালো হবো হালাল রুজি রোজগার করবো স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করবো জান্নাতের আটটা দরজা খোলা থাকবে বাবাজি আর মারামারি আছে কিন্তু এতেই যদি আপনি এসে যান তাতেই খাঁটি আর নকল ধরা পড়ে যাবে মাল ফেলে পড়ে যাবে ইসলাম একবার ছাঁকা কোন এখানে আপনার ভেজাল নাই কেলমা নামাজ রোজা দিনদারি পরেজগারি তাকুয়া ক্ষুদা বিরুতা আর এই যে জলসা জুলুস দেখছেন এগুলো হচ্ছে ইনসান এসছে নেসিয়ান থেকে ইনসান কিতে গেছে বাবা নেসিয়ান নেসিয়ান মানে ভুলে যাওয়া আর ইনসানের আর একটা মানে মানবতা মনুষ্যত্ব ইনসানিয়াত তো এই দুটো দিকই আপনার মধ্যে আছে মানুষ ভুলে যায় তাই জলসা জুলুস ওয়াজ নসিহত হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা মনে পড়ানো হয় যে আমার বান্দারা ভুলে যাবে ফজরের নামাজ পড়ে গেছে মনে থাকবে না ফালা তখন বান্দার মনে পড়েছে জোহরে আজান হচ্ছে যেতে হবে আল্লাহ বলছে আমি এত দয়ালু তোমার ওপরে দায়িত্ব ছেড়ে দিই নাই আমি মনে পড়াবার দায়িত্ব নিয়েছি জালসা জুলুস ওয়াজ নসিহত মাদ্রাসা মক্তব খানকা মার্কাজ পয়গম্বর সাহাবা আলেম ওলামা নায়েবে নবী রেখেছি তারা তোমাদিকে সারা জীবন মনে পড়াবে করণীয় কি তারপরেও যদি তোমার মনে না পড়ে দিক জ্ঞান না হয় তুমি আর কাউকে দোষ দিতে পাবে না মনে পড়ানো এই সমস্ত সভা মনে পড়ানো সভা ভুলে গেছে মানুষের মনে নাই আর ভোলা আপনার মধ্যে রাখা আছে আহ্বান উন্নাস আহ্বান উন্নাস প্রথম মানুষ প্রথম ভুল আপনাদের বাংলাতে যেমন অলঙ্কার শাস্ত্র আছে যারা পণ্ডিত আছেন মাস্টার টাস্টার master degree M M com BC B com ইত্যাদি ইত্যাদি তেমনি আমাদের আরবিতে আমরা যারা আলিফ বা কাসা মুল্লারা পড়ি আমাদের অলঙ্কার শাস্ত্র বিশ্বের অলঙ্কার শাস্ত্রের শ্রেষ্ঠ আরবির অলঙ্কার যে আল্লাহকে স্বীকার করে না আল্লাহ তাকে স্বীকার করে এটা বাংলার অলঙ্কার একটা দন্ত শয়ব একটা তালব হরির ওপরে হরি হরিকে দেখিয়া হরি হরিতে লোকায় হরির ওপরে হরি শোভা পায় বাংলার অলঙ্কার হরি মানে সাপ হরি মানে ব্যাং হরি মানে পদ্ম ফুল হরি মানে জল তেমনি আরবিতে অলঙ্কার মারাত্মক অলঙ্কার রাখা আছে অবাক হয়ে যাবেন আপনি গোটা বিশ্ব অবাক চোদ্দশো বৎসর আগে কোরআন চ্যালেঞ্জ দিয়েছে সারা বিশ্বের পন্ডিত এক কাছে হও কোরআনের মতো একটা কোরআন তৈরি করো আল্লাহ নিজেই বলছেন তোমরা পারবে না সারা বিশ্বের পণ্ডিত এক কাছে হয়ে একে অপরের সাহায্য করো কোরআন শরীফের একটা সুরা তৈরি করো তোমরা পারবে না সারা বিশ্বের পণ্ডিত এক কাছে হও কোরআন শরীফের একটা আয়ের তৈরি করো চোদ্দশো বছরের চ্যালেঞ্জ আজ হল না হবে না মাইকেল মধুসূদনের পদ্য চোদ্দক্ষরের শরৎচন্দ্রের কথা শিল্পীর কথা রবীন্দ্রনাথের গান পদ্য নবেল আরো যত যা আসছে নজরুলের ইতিকথা নজরুলের সাহিত্য নজরুলের পদ্য অগ্নিবীণা বিষের বাসি সব ফেলিওর কোরআনের সামনে এলে ধুষ্কার হয়ে যাবে কোরআন একটু শুনুন আরবের বড় বড় পণ্ডিতরা যেতেন যারা সকালে বিকেলে কথা তৈরি করতে পারেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বানাতে পারেন তার নাম মুর্শিদাবাদের গুমানি লম্বুধর জিন্দিগিতে বাড়ি গুমানির কথা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 نہ سکیلا ان ناشیا تل شدو اتاؤں اقوام و ان کا پھر نہار سبھن طویلا وجکر اسما ربی کا تبتل الیہ تبدیلا سب لمالی والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها সব ছোট হা গোটা সুরাটা অলঙ্কার বজায় থাকতে হবে আল্লাহ যা বলতে চাইছেন তাই বলতে হবে অথচ সব আয়তের শেষে ছোট হা অবাক হয়ে যাবেন আপনি হতবাক হয়ে ফিরে আসতো চোদ্দশো বৎসর আগে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন বাবজিরা সোনার আল্লাহ আমার গুণীজনেরা জ্ঞানীজনেরা কোরআন থাকতে মুসলমানকে বিপদগামী করতে পারে বিশ্বের কেউ আর আজকে আমি টেকার আসছিলাম এক ভদ্রলোক খুব খারাপ কথা বলেছেন বুঝলেন আমি সে কথাটা রিপিট করছি না মুর্শিদাবাদের লোক ভগবান গুলাই নেমে গেল খুব খারাপ কথা বিশ্বেরই কথা আমার জেলা হলে টেকারে জবাই করে দিতাম লোকটাকে বলছে চামার ছোট লোক ঘর থেকে ছেলেরা মুরগি হয় আর সে চাইছিল আমার সঙ্গে বলছে কথা বলুক আমি কথা বলি যাই সে আর একজনকে শুনিয়ে বলছিল চামার ছোট লোক ঘরের ছেলেরা মুরগি হয় এটা তার ভাষা আমি সারা দিই নাই কিন্তু সে চাইছিল আমার সঙ্গে কথা বলুক কি মনে হচ্ছে আপনার তার বাপের জানাজা কে পড়াইছে তার বাপের জানাজা ছোট লোক বলবি তার জুমার নামাজের ইমামকে সে জুমা তো যায় ঈদে তো যায় যায় সে ছোট লোকের ছোট লোক সব বলে শোধ করতাম কিন্তু আমি আসছি সব শুনতে পাচ্ছি সবর ধৈর্যের সাথে এসেছি খুব সাবধান কোরআন যাদের আছে তাদিকে বক্রতাই ওলামাদের অবদান শুনে নেন মাদ্রাসার ওলামা কিচ্ছু করতে পারবে না খ্যাপা হোক ফকির হোক বোকা হোক কেয়ামত পর্যন্ত কোরআনের জের জবরের পরিবর্তন পরিবর্তন করতে পারবে না ওলামার বিদ্যমান যদি থাকে ওলামারা হাফেজরা যদি বিদ্যমান থাকে জের জবরের বাড়াকুমা করতে পারবে না বিসমিল্লাহ রহমান রাহিম আমি আরম্ভ করে দিচ্ছি আল্লাহ কৃপাবান করুন নির্ধানের নামে এটা মানে আমি বলছি বিসমিল্লাহ রহমান রাহিম আমি আমরা আরম্ভ করিতেছি আল্লাহর নামে হরির নামে তার নামে এর নামে আর আপনি বলবেন যে মানেটা ঠিক নয় কি করে বলবেন আপনি আলেম না থাকলে কেমন পর্যন্ত মনে রাখবেন দিনের হেফাজত করে রেখেছে ওলামাই দিন তা না হলে আপনার দিন কি হতো ইহুদি খ্রিস্টানের ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট যা দিন নয় তাকে দিনকে দিন করে রেখেছে খ্রিস্টানরা তাই করে রেখেছে ইসলামের কায়ামত পর্যন্ত আল্লাহ বলেছেন আমি হেফাজতকারী শোনেন আপনি মৌলবি মোল্লা তোরা কি দিনে গোলমাল করবি কোরআন শোফের আয়াত শোনেন বলছে মৌলবি তুমি কি দিনের গোলমাল করবে দিনের আয়াত কে বিশ্বের বাড়িয়ে দেবে আমার কাছে আল্লাহ বলছেন শুনে লাও কি ওয়ালাউ তাকাউয়ালা আলাইনা বাযাল আকাবিল ওগো নবী তুমি আর ওগো জিব্রাইল তুমি নিয়ে যেতে নিয়ে যেতে আমার আয়তের এতটুকু যদি হেল্পের করে দাও মানে ওপর থেকে মাল আস্তে আস্তে রাস্তায় যদি ভেজাল করে জিব্রাইল আনছে না মালটা আপনার কাছে পৌঁছে দেওয়ার পরে যদি বাড়া কমা করে দেন এটা কোরআন আমার কথার মধ্যে কিছু কথাতে যদি বালা কমা করা হয় আখাজনা মিনহুল ولو تقول علينا بعض الاقابيل لاخذنا منه ও وقطعنا منه الوتين আমি দক্ষিণ হস্ত ধারণ করে কণ্ঠ নালিটা ছিঁড়ে দেব কে বলছে আল্লাহ কে আর নবীজিকে ولو تقول علينا بعض الاقابيل لاخذنا منه اليمين وقطعنا منه الوتين وتين মানে হচ্ছে কণ্ঠনালী আর ইয়ামিন মানে হচ্ছে দক্ষিণ হস্ত দক্ষিণ হস্ত ধারণ করে কণ্ঠনালীটা ছিঁড়ে দেব আমার কোরআনে যদি যে জবর বাড়াবাড়ি করতে চাও আর বাড়াবাড়ি করলেই দুর্গতি এসে যাবে যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কোরআন শরীফের উপরে বাড়াবাড়ি আমি নবুয়ত পেয়েছি আতাউল্লাহ শাহ বোকারি রহমতুল্লাহ আলাই দেওমানের একজন বুজুর্গ আলেম আতাউল্লাহ বোখারি তিনি তেনার জীবনীতে লিখেছেন বুঝলেন ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ বলুন আসুন আচ্ছা শাহ আতাউল্লাহ বোখারি একটা কথা বলেছে শোনেন তিনি বলছেন আমি একবার স্বপনে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দেখলাম স্বপনে দিয়ে আমি বললাম যে আরে তুমি পয়গম্বর কি করে হলে তো বলছেন না দেখছেন না আমার নাম গোলাম আহমদ আর নবীন নাম আহমদ তো আতাউল্লাহ বোখারি বললেন তোমার নাম তো গোলাম আহমদ নবীর নাম তো আহমদ ছিল তো আতাউল্লাহ বোখারি বললেন উনি বললেন যে আহমদ হামারা নাম হ্যাঁ মা বাপ নে গোলাম কো চিপকা দিয়া আমার নাম আহমদ গোলামটা মা বাপরা জুড়ে দিয়েছে তো আতাউল্লাহ বোখারি বলছেন আমি বললাম তুম पैगंबर हरगिज नहीं हो तो बोले क्यों कैसे तो बोले मैं अल्लाह बोल रहा हूं আতাউল্লাহ কি বললেন আতাউল্লাহ বলছে আমি আল্লাহ বলছি বলছে আরে তোমার নাম তো আতাউল্লাহ है बोले नहीं मैं अल्लाह हूं आता मेरे माँ बाप ने चिपका दिया है আমি আল্লাহ বলছি তুই পয়গম্বর স্বপনে এটা স্বপন কিন্তু মনে রাখবেন এটা আমি বাস্তব বললেন এটা স্বপন স্বপনে যুদ্ধ কাদিয়ানিদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির যারা ছাত্র যারা মুরিদ যারা সাহাবা তারা লিখেছে যে আমাদের মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি এত সাদাসিদে এত সাদাসিদে খালি ডান পায়ে জুতো বাঁ পায়ে করে নিত এত সাদাসিদে ওপরকার মুতন নামতে এত সাদা সিদে একদিন ফজরে নামাজ পড়তে আসছে পাগড়ি বেঁধে গেছে পাগড়ি লোটন ঝুলছে তো সেটা হচ্ছে সৌকি বুঝলেন সায়ার তো শাহবারা মানে ওর শাহবারা বলেছে হুজুর ইয়ে কেয়া লটক রাহা হ্যাঁ তো বলছে ও হো মাইদিয়ার ভেরিশ্বরী ইয়ে তোমার মায়জান কি মায়জান কি সায়া হ্যাঁ हमने পাগড়ি সমাজ কে लिपट লিয়া এত সাদা সিদে ওরা নিজেরাই লেকেছে ওটা আমরা বলি নাই আমরা পরে বলবো এটা ওদের ফতোয়া আমার নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম আবু হরাইরা বলছেন একটা তহবদ আর একটা চাদর আমার নবীকে এত মানাত বিশ্বের কোনো বাদশা তার সিংহাসনে এত সুন্দর লাগত না আমার নবী ওই রকম ছিল না সাদা সিদে মানে দিলে বক্রতা ছিল না সাদা সিদে মানে উপরকার বুতাম নাম ওই লাগাতে হবে তা কেন হবে তার নাম তো খেপা সাদা সিদে মানে দিলে বক্রতা নাই সাদা সিদে মানে দিলে পাপ নাই আমার নবী উদার আমার নবী ভালোবাসার নবী প্রেমের নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পিয়ারা তার কারণে মক্কার কসম খেয়েছেন তার কারণে মদিয়ার কসম খেয়েছেন আয়েশার কোলে আয়াত নাজেল হয়েছে খাদিজার কোলে আয়াত নাজেল হয়েছে যত নবীর প্রশংসা করবে করো কিন্তু আমি বারবার মানুষকে বুঝিয়েছি বারবার বুঝিয়েছি আবার আজকে বলে যাচ্ছি নবীর প্রশংসা করলে ভালো হবে নেকি হবে কিন্তু বাড়াবাড়ি করলে বিপদ হবে আমি বুঝিয়েছি অনেকবার আবার একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি হিন্টস দিয়ে যাচ্ছি অনেকেই শোনে নাই স্ত্রীকে যত ভালোবাসা দিবে দাও যত বলবে বলো যা বলবে বলো যত লেখবে লেখো ঘর লেখো জমি লেখো টাকা দাও ঘর দাও স্নেহ দাও ভালোবাসা দাও মাথায় রাখো কোলে রাখো কিন্তু যদি ভালোবেসে মা বলে ফেলো তো গোলমাল হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পিয়ারা আল্লাহ দিলবার সাকিয়ে কৌসব তিনি সৈয়দুল মুরসালিন তিনি ইমামুল আম্বিয়া তিনি খাতামুল নবীন তিনি আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত তিনি সবকিছু কিন্তু যদি আল্লাহর আসনে বসাও তো ইমানটা থাকবে না তাই তাহাজির উন্নাসে হজরত বলতে চেয়েছেন লাইসাকা মিসলিহি সাইয়ুন আল্লাহর শানের কাছে কোন তুলনা এবং দৃষ্টান্ত চলবে না আল্লাহর সঙ্গে কাশ সদৃশতা চলবে না লাইসা কামিসলিহি সাইয়ন এটা কোরআনের আয়ের কোন জিনিস তার সঙ্গে কোন ব্যাপারে তুলনা চলবে না ওই কারণেই তো কলমায় শাহাদতটা আপনাদের শোনালে আপনি নবীকে যা বলবেন বলুন কিন্তু কলমায় শাহাদতটা পড়ুন দেখেন اشہد اللہ اشہد ان محمدن اند ہو رسول ہوں محمد پہلے میرے بندہ بعد میں میرا رسول جب وہ دو سال کے تھے تو میرے بندہ پانچ سال کے تو میرے بندہ جب پچیس سال کے خدیجہ کا شوہر بنا تو میرے بندہ جب انتالیس سال کا تو میرے بندہ چالیس سال نو مہینہ دو دن کا تو میرا رسول ہمارا بندہ आगे बंदा परे रसूल سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى পবিত্রতাই সুমহান সেই আল্লাহ যিনি তার বান্দা মোহাম্মদকে সপ্ত আকাশ পরিভ্রমণ করিয়েছেন আরস পরিদর্শন করিয়েছেন কিন্তু সেখানে আছে সুবহান আল্লাহ আসরা বিআবদিহি سبحان الذي أسرى بمحمد سبحان الذي أسرى برسوله سبحان الذي أسرى بمصطفى سبحان الذي أسرى بأحمد سبحان الذي أسرى بمحمد সুবহান আসরা বেআব্দিহি আমি পরিভ্রমণ করিয়েছি আমার বান্দা মোহাম্মদকে রাত্রি যোগে লাইলান রাত্রি যোগে যে আমি আমার নবীকে পরিভ্রমণ করিয়েছি রাত্রি যোগে মানে মক্কা থেকে আমার আরো সেতে এনেছি এই এনেছি গিয়েছেন এসেছেন এলেন গেলেন এইটা বললে পারায় আর হাজির নাজির হবে না নবীজি মক্কাই ছিলেন মদিনাতে গেলেন মদিনাই ছিলেন বিদায় হজের জন্য মক্কাতে এলেন যখন মক্কা এলেন তখন মদিনাতে ছিলেন না যখন ওহদের প্রান্তরে ছিলেন বিটি লোকাইয়া ইন্তেকাল উম্মে কুলসুম ইন্তেকাল করেছেন নবীজি বিটির জানাজাতে হাজির হতে পারেন নাই হয়তো ওসমানে গানিকে রেখে গেলেন যে বিটি উম্মে কুলসুম পড়ে আছে তোমার স্ত্রী তোমাকে জিহাদে যেতে হবে না তুমি তাকে দেখো ওহদের প্রান্তরে নবী সামান্য কিন্তু নবীজি বিটি জানা যায় হাজির হন নাই এখন হাজির নাজিরের মানে হচ্ছে সর্বকালে সর্বযুগে সর্বলোকে সর্ব অবস্থায় সব জায়গায় যিনি বিরাজমান তাকে হাজির নাজির বলে নবীকে যদি হাজির নাজির বলো নবী কি মেয়েরা যেতে যায় নাই যেমন আল্লাহ সম্বন্ধে কোনোদিন বিশ্বের কোনো লোক বলবে যে আল্লাহ আজকে পাকিস্তানে সফর করছেন কালকে চীন হয়ে পরশু ভারতে আসবেন মেরে ফাটিয়ে দিবে না কিন্তু নবীজি নবীজি মক্কায় ছিলেন মদিনায় গেলেন মদিনা থেকে মক্কায় এলেন নবীজি জেহাদে গেলেন নবীজি মরু প্রান্তরে ছিলেন নবীজি একবার হাতেম তাইয়ের ওখানে নবীজি একবার দাই হালিমের এখানে নবীজি একবার ছাগলের ময়দানে নবীজি একবার বসরাতে ব্যবসার স্থানে কোন দোষের নেই ঠিক আছে কিন্তু হাজির নাজির আল্লাহর শান আল্লাহর সেফাত নবীকে হাজির নাজির বলার আবশ্যক নাই তো না বললেও নবী নবী আমার নবী প্রথম আল্লাহ নির্বাচিত আর সিলেক্টেড দায়িত্বভার গ্রহণ করেছেন শেষে এতে মর্যাদা কমে যাবে না শেষকালে কে আসে বলুন শেষকালে কার ভাষণ হয় সভাপতির কেন আমার আগে যারা বলেছেন তিনি এই এই বলেছেন তিনার বড় সুন্দর হয়েছে দিকটা এই জায়গাটা তিনার এই বলেছেন এইটার মানে হচ্ছে এই মানে কি বললেন ঠিক বললেন বেঠিক বললেন এগুলো সাক্ষীর জন্য সভাপতি শেষকালে আমার নবী শেষে আসার মানে হচ্ছে মুসা এসেছিলেন ঠিক তবলিগ করেছেন ঈসা ঠিক করেছেন আয়ুব ঠিক করেছেন হারুন ঠিক করেছে অনুষ ঠিক করেছে এব্রাহিম ঠিক করেছে তাদের সকলের সাক্ষীর জন্য নবী শেষকালে সমস্ত পয়গম্বর ঠিক করেছেন এটা কোরআন আমার নবী তাদের সাক্ষী নবী এসে বললেন সব পায়গম্বর আল্লাহর কথা ঠিকভাবে পৌঁছে দিয়েছেন এটা আমার নবী সাক্ষী দিলেন কোরআন শরীফে বয়ান আছে নবীকে আগে এনে দিলে শেষের পয়গম্বর কি করে গেলেন বলবে কে সেখানে নবী প্রথমে নবুয় কিন্তু দায়িত্বভার সবের শেষে এটা মর্যাদা কমে নাই মর্যাদা বেড়ে গেছে খ্রিস্টানদের পলসি খ্রিস্টানদের চালাকি তারা কথাবার্তা বলতে জানে তাই আমাদের ছেলেরা মিশনারিতে গেলে বলে আমাদের ঈসা আলাইসাল্লাম কোথা আছে জানো চতুর্থ আসমানে তোমাদের নবী কোথায় জানো মদিনায় মাটিতে শুয়ে আছে বলো কাদের নবী ওপরে আছে আমাদের নবী ওপরে আছে তো আমরা তার উত্তর ছেলে দিকে আমাদের শিখিয়ে দিয়েছি তোমরা বলবে পঞ্চাশ গ্রাম বেশি ভারী না এক কেজি বেশি ভারী দিয়ে থাকে শুধু বেজে পঞ্চাশ গ্রামটা উপরে থাকে না এক কেজিটা উপরের দিকে থাকে যেগুলো পঞ্চাশ তো বলবে ঈশা আলাইসালাম পঞ্চাশ গ্রাম ওটা ঈশা আলাইসালাম আমরা বলি নাই ওটা তাদের উত্তর দিচ্ছি আমাদের উত্তর হচ্ছে ঈসা আল্লাহর পয়গম্বর মাননীয় মুসা আল্লাহর পয়গম্বর মাননীয় তাদের উপর আমরা ইমান এনেছি ইব্রাহিম আল্লাহর পয়গম্বর মাননীয় আমরা কোনো পয়গম্বরকে ছোট চোখে দেখি না কিন্তু ঈসা আল্লাহ সাল্লামরা যেহেতু আমার নবীকে আমাদের ছেলেরা ওই করে শিক্ষা দেয় তাই এটা তাদের উত্তর তাদের কাছে যে ঈসা আল্লাহ ইসাল্লাম হালকা বলে ওপরে মোহাম্মদ সাল্লাম ভারী বলে নিচে তোমরা যাহা বুঝিয়েছ তাহা উল্টো বুঝিয়েছ তো আমি গুটি কয়েক কোরআন শরীফের আয়াত পড়েছি আপনাদেরকে শুনবো আপনাদের কাছে আমলের কামনা করবো আর আমি এখন এই বুড়ো বয়সে এই কথাটাই লোককে বলে বেড়াচ্ছি বুঝলেন এই জালসা জুলুস ওয়াজ নসিহত আর অনেক কিছু হচ্ছে মাদ্রাসা মক্তব খানকা এখন এই মুক্তি নাজমুল সাহেব পড়ছিলেন পড়তে পড়তে মুক্তি হয়েছেন মুক্তি হইতে হইতে চাকরি করছেন চাকরি করে দিয়ে তারপরে বলছে ভেরি বিজি ভেরি বিজি আর আমি একটা মাদ্রাসার হেড মৌলবি বুঝলেন আমার ভেরি বিজি জলসা মাদ্রাসা দেখ না মৌলবি কো না মাদ্রাসা খুললা বচ্চোं দেখ না দিয়ে তসবি তেলাউত নমাজ রোজা হজ জাকাত এই সমস্ত অজিফা সমস্ত ফাতাল্লাহ তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে জলসা হচ্ছে তবলিগ চলছে ওয়াজ চলছে মাদ্রাসা আছে আমল করবে কে ওর গায়ের লোকরা শহে দশটা মুসলমান এরকম তৈরি হয়েছে যারা প্রত্যেক দিন সামান্য কোরআন শরীফ তেলাওত করবে দুটো আয়ত চারটা আয়ত ছটা আয়েত দশটা আয়ত সকালে বিকেলে কোন মারা দেখবেন মশারি থেকে বিড়াল লাফিয়ে পড়ে যদি না তো বলবে খয়রনের খালা হারিকে নিয়ে বেরো দিয়ে বলছে কই গো ঝপাত করে পড়লে কিছু দেখতে পাচ্ছি না তখন নারকেলের বাপ মূল কাছে ছুটে গিয়েছে বলছে আমাদের ঘরে মশারি থেকে ঝপাত করে কি পড়লো তোমাদের নারকলের মা হারিকে নিয়ে গেল কিছু দেখতে পেলে না বলে তাই নাকি তোমাদের ঘরটা পুব দূরি না বলে হ্যাঁ। বলে ঘরের দরে নারকেল গাছ আছে না কুল গাছ বলে কুল গাছ ও বাবা তো বিরাট ব্যাপার খুব বড় জেন তো কে বললে তাহলে কি হবে বলে প্রায় পাঁচশোর মতন খরচ পড়ে যাবে জেনটা তাড়তে পারবো না কুল গাছের গোড়ায় ঘেরে দিবে ওইখানেই রাখবো পাঁচশোর মতন খরচ পড়ে যাবে আচ্ছা এই জেনটা কি জেন বলেছি তেলাওত নাই নামাজ নাই জেকের নাই তসবি নাই আল্লাহ নাই রসুল নাই ঘরে তবে বিড়াল্লা পালে জেন বলে ডরে ইন্দুল্লা পালে জেন মনে করে ছুচোলা পালে জেনের মাইত্র ছেলে মনে করে বিড়াল্লা পালে বড় জেন ইন্দুল্লা পালে ছোট জেন কেননা তেলাওত নাই তেলাওত থাকলে কি হতো লাহ হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলী আযীম ইমানদারদের কত লাভ জানেন ইমান এনে আপনার কি লাভ হয়েছে জানেন কি লাভ হয়েছে একটা বেইমান লোক যার ইমান নাই সে দশ বিঘেতে আলু লাগাইছে অথবা একশো বস্তা আলু কিনে রেখেছে কত করে আড়াইশো টাকা ব্যাগ তিনশো সাড়ে তিনশো চারশো টাকা আলুর দাম উঠে গেল বিবি বললে এবার বেঁচে দাও ও বলে তাই বলে বেঁচে দিই না কি বল বলে নাহলে আর এক মাস লেখে দেখো তারপর দিনে তিনশো নব্বই তো বললে দশ টাকা কমে গেছি বেচবো বলে না আর দিন কত দেখো তিনশো আশি তিনশো সত্তর সাড়ে তিনশো দিয়ে হয়ে গেল তিনশো কত টাকা করে চলে গেল পানটাকে একশো দিয়ে বললে ফলিটল এনে দুজনে খেয়েলি হ্যাঁ গো একশো টাকা করে চলে গেল না একশো টাকা করে বেরিলো পঞ্চাশ টাকা করে বেড়ে রইল কি কোনটা ঠিক আড়াইশো করে কিনেছে চারশো দাম উঠিল একশো চলে গেল তাহলে এখনো কত করে বেড়ে রইল পঞ্চাশ টাকা তো বললে একশো টাকা করে চলে গেল ফলি ডলের ইমান নাই আর ইমান থাকলে কি হলো বলতো ইন্না লিল্লা রাজন যা গেছে তিনশো করে বেঁচেছি পঞ্চাশ টাকা করতে হবে যদি আড়াইশো করেও বেচে আর যদি দুশো করেও বেঁচে আল্লাহ তো মরে যায় নাই নাকি গো আলুর দাম কমে গেছে আল্লাহ তো আছে যে আল্লাহ বাড়াইছে সে কমিয়ে দিয়েছে যে আল্লাহ আমাকে পঁচিশ হাজার খরচ করলাম কুড়ি হাজার টিকেছে আর বছর আবার বাড়িয়ে দেবে আর যদি মাল না থাকে সে আমরা বুঝে নেবে বাপ ছেলেকে কোথেকে খাওয়াবে বাপ বুঝে নেবে ছেলে কি জানে তাই আল্লাহ বলছে ওরে আমার বান্দায় আমার উপরে ভরসা কর ইমানদার হলে এটা লাভ কোরআন শরীফ আয়াতটা শুনেন লেকাই তাসা ওয়ালা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম যাতে করে তোমাদের কিছু চলে গেলে সোগে মরে না যাও আর কিছু এসে গেলে ফুলে না যাও এই কারণে ইমান ইমানদার হলে বিপদে ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন বলবে আর সুখেতে আলহামদুলিল্লাহ বলবে সুখেতে ফুলে যাবে না বিপদে ভেঙে পড়বে না ইমানদারের গুণ বাবজিরা শোনার লাল আমার গুণিজনেরা নেই নিষ্ঠমানেরা কোরআন শরীফের যেখানটা তুলে নিয়ে আপনাকে শোনাবো একটা কথা বলে দেওয়া ভালো কোরআন শরীফে এমন জায়গা নাই যেখানে নামাজের কথা নাই এমন নসিহত নাই যেখানে জাকাতের কথা নাই এমন নসিহত নাই যেখানে মা বাপকে শ্রদ্ধা করার কথা নাই বিজ্ঞানপূর্ণ কেতাব ভুল বুঝলে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 الصلاة والسلام কোথাও সেরেকের বু নাই বুঝতে ভুল করলে অপরাধ করলে তো আল্লাহ বলছেন তোমরা আল্লাহ ছাড়া কারোই উপাসনা করো না আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করো মা বাপ যদি বার্ধক্যে পৌঁছে যায় দুজনা অথবা একজনা তাদের সামনে চোখে চোখ রেখে বাজু ঠাড়ো করে কথা বলো না অকুর রব্বের হামহুমা কাম আমার অব্বায়ানি সগির আর তারা বার্ধক্যে পৌঁছে গেলে আল্লাহকে বলো আল্লাহ আমার মা বাপ আমাকে যেমন লালন পালন করেছে তেমনি তুমি তাদেরকে বার্ধক্যে রক্ষণাবেক্ষণা করো তোমরা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় থেকে দান ধ্যান আরম্ভ করবে দেখেছেন ইসলাম যারা পথচারী যারা মিসকিন কপর দক্ষিণ আর যারা ঘনিষ্ঠ আত্মীয় তাদের থেকে দান আরম্ভ করিবে ওয়ালা তুবাগজির তাবদির আর তোমরা অযথা অপব্যয় করিবে না অযথা অপব্যয়কারী শয়তানের ভাই শয়তান আল্লাহর রহমত থেকে বিতাড়িত কোরআন ওয়ালা তুবাগজির তাবদির ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ান الشياطين وكان الشيطان لربه كفورا إما تورزن عنهم ابتغاء رحمة من من ربك ترجوها فقل لهم قولا ميسورا আহ কি শিক্ষা তোমাদের কাছে যদি ভিক্ষুক এসে বলে কিছু দাও আর দেবার মতো পগটে না থাকে সময় না হয় তুমি মিষ্টি ভাষাই তাকে ফেরত দাও বলো ভাই পারলাম না ইনশাল্লাহ পরে দেব আবার এসো আল্লাহ বলছে তুমি মিষ্টি ভাষাই ফেরত দিলে তুমি দান না করলেও তোমাকে দান করার নেকি দেব কোথাও ওই শিক্ষা নাই আর আমাদের কিন্তু একটু ভুল হয় আপনি যখন কেউ আপনার কাছে এসে পেতেছে আপনি দেওয়ার যোগ্যতা রাখেন বলে এসেছে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করুন আসুন ভাই বসুন হ্যাঁ মাদ্রাসার জন্য এসছেন না আপনার ছেলের বিয়ে মেয়ের বিয়ে আপনার অসুখ আছে তো আপনি আগামী সোমবার আসুন না আমি বেতনটা পাবো আমার টাকা আসবে ইনশাল্লাহ দেবো বই কি আল্লাহ দিয়েছে যখন আপনি ভালো ব্যবহার করুন আপনি চাইছেন যে ও বড় লোক হয়ে যাক আর আমি চেয়ে বেড়াই আল্লাহ উল্টুতে পারে না আপনার কোনো ক্যান্ডিডেট তো আপনি বড় লোক নাই রাজীব গান্ধী কি নেকি করিল যে সোনিয়ার বেটা হবে আর আমার ছেলে ফজল খুদা কি দোষ করিল যে আমার বেটা হবে তো আপনি কি নেকি করেছেন যে আপনি বড়লোক হয়ে গেছেন কি ক্রেডিট ব্যবসা কতজন ব্যবসা করে ফিউজ হয়ে যায় না যায় না কি বাবা তো আপনি ব্যবসা করে বড়লোক হন নাই তাহলে বড়লোক কেউ করেছে কতজনা ব্যবসা করে ফিউজ হয়ে গেছে কতজনা ব্যবসা করে না বিরাট বড়লোক হয়ে আছে তো এসব আল্লাহর দান চাইতেলে আপনি অনুগ্রহ করুন ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا কার্পণ্যতা করে গলায় হাত বেঁধো না গলায় হাত বাঁধে কখন জানেন যে হাতটা ফুকুলে গেলে পয়সা খরচ হয়ে যাবে ধরে রাখি নবীজি বলছেন চগল খোঁজ যারা আর কৃপন যারা তারা কোনদিন এই জান্নাতে যাবে না কৃপণতা খুব খারাপ খুব খারাপ তবে মিতবেই হওয়া ভালো যেমন রোজগার তেমনি খরচ করা স্ত্রী পুত্র পরিজনের উপরে খরচ করা ভালো খাওয়া ভালো খাওয়ানো ভালো পড়া দোষের নাই তার উপরে মেতে যাওয়াটা দোষের حکومت اسلام میں قصور نہیں مالداری سرمایہ داری اسلام میں قصور نہیں لیکن مال کا پوجا اسلام میں قصور ہے دھون ہوا دھون اپارجن کرا دھونی ہوا دوشن نائی پالوں دوشن نائی আমদ আল্লাতে দোষের নাই কিন্তু পালঙে ধনের উপরে পাগল হয়ে বিস্মিত হয়ে আল্লাহকে ভুলে যাওয়া ইসলামে দোষের মালের পুজো করা ইসলামে দোষের মালদার হওয়া দোষের নাই মালদারি সরমায়দারি মে कोई কসুর নেই মাল প্রস্তি মে কসুর है माले पुजारी মাল মাল মাল মাল মাল মাল কিচ্ছু বুঝি না সেন্টিমেন্ট বুঝি না ভদ্রতা বুঝি না ভালোবাসা বুঝি না বাপ মা বুঝি না মাল মাল মাল মাল ইসলামের বিরোধী কিন্তু মালদার হওয়া ধনী হওয়া পালন সৌন্দর্যতা ইসলামের বিরোধী নয় সৌন্দর্যতার পূজার বিরোধী ইসলাম মোটামুটি পরিচ্ছন্ন থাকতে বলে আমাদের অনেকেই দেখবেন স্ত্রী করা জামা কাপড় যারা পরি আমরা আপনি স্ত্রী করা জামা কাপড় পরুন খুব ভালো আছে কিন্তু স্ত্রী করা জামা কাপড় পরেছি নামাজ আরম্ভ করলে আমার জামার কোনো মূল্য নাই আমার নামাজের মূল্য আমরা অনেক ক্ষেত্রে নামাজ পড়তে দাঁড়িয়ে মসজিদে যদি ময়লা হয় না আলহামদুলিল্লাহ রবিল ধুলো লেগে যায় কি তাহলে আপনাকে স্ত্রী করা পরে আসতে হতো না ময়লা জামাই ভালো ছিল এই ভালো জামা পরে এসে নামাজে যদি এরম এরম করতে হয় এরা হলো জামার পূজারি না ভালো জামা ধুলে যাবে যাবে আবার কালকে ভালো বলবো তাহলে খুব ভালো আছে যার ধরে লেগে মসজিদে নামাজ নামাজ যেন আমার খারাপ না হয়ে যায় মারাত্মক তো যারা গরদানে হাতকে বেঁধে নেয় মাল খরচ করার ভয়ে আল্লাহ তাদের জন্য আপনার জেগে কঠিন বাণী প্রয়োগ করছে কার্পণ্যতা করোনা কার্পণ্যতা খুব খারাপ জিনিস বিবির ওপরে ছেলের ওপরে মেয়ের ওপরে স্ত্রী পুত্র পরিজনের ওপরে মাদ্রাসা মক্তব খানকা মার্কাজ মসজিদের ওপরে খুব খরচ করো যেমন আল্লাহ দিয়েছে আর চোখ যদি বেঁধে রাখেন যে খরচ করলে ফুরিয়ে যাবে বলে সময় দেখবো না সময় দেখবো চোখ লাস্টিং করবে বেশি দিন তো মাল মাল ভরে রাখার জিনিস মাল খরচ কর খরচ কর আল্লাহ আবার দেবে ফুরিয়ে দেন না খরচ করার তরিকাটা আবার শোনেন হে নবী তোমাকে আল্লাহ জি হে নবী তোমাকে আমার বান্দারা জিজ্ঞেস করছে কতটা খরচ করব কুলিল আফওয়া আপনি বলে দেন প্রয়োজনাতিরিক্ত খেয়ে পরে যতটা বাঁচে স্ত্রী পুত্র পরিজনকে দেখে ততটা খরচ করো খানিকটা বিচের জন্য খানিকটা নিজের জন্য খানিকটা খরচের জন্য তিন ভাগে করো সব খরচ করে দিও না বিকলাঙ্গ হয়ে বসে থেকো না ওর পরই আছে إما تورجن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقود ملوما محسورا কার্পণ্য করে গলায় হাত বেঁধো না আর ফুটানি করে সব বিলুতে যেও না সকালবেলায় বলবে হাই বলবি তোর তুই কি ওয়াজ করিলি বলদিন আমার সব চলে গেল তো মনসা বলে তোকে সব দিতে বলেন বলে আমি সব তো দিয়ে দিয়েছি খালি আন্ডার পেন্টি কিচ্ছু নাই তো তো মৌলবী তা বলেন আল্লাহ কি ভালো আল্লাহ বলছেন সব দিয়ে উদারত হয়ে হাত খালি হয়ে বসতে থেকো না তোমার সত্যি সামর্থ্য মোতাবেক দান করো ভাই এই পারলাম আর নেই যেমন তোমাকে দিয়েছি আর আপনি জাকাত দেন হিসাব করে ওষুধ দেন তারপরে বাকি দানটা আপনার ইচ্ছার উপরে কতটা করবেন জাকাত আপনার উপরে ফরজ করা হয়েছে সৎকার আড়াই টাকা জাকাতের দিকটা একটু আপনাদের মনে রাখা দরকার যদি আপনি ছাগলের ব্যবসা করেন আর তিরিশটা ছাগল আপনার পেরিয়ে যায় ছাগলের চাকা দিতে হবে ব্যবসা হলে গরুর ব্যবসা চল্লিশ পঞ্চাশটা গরু কিনে রাখছেন কুড়িটা গরু পেরিয়ে গেলে একটা গরুতে একটা দু বছরের বাছুর আপনার যে জাকাত লাগবে ব্যবসার যদি হয় আর আপনি গাই কিনে খাচ্ছেন হেলে রেখেছেন এগুলো জাকাত লাগে না আপনার দোকান বাড়িটা জাকাত লাগবে না দোকানে পঞ্চাশ হাজার টাকার মাল আছে খদ্দের কাছে পঁচিশ হাজার টাকা পাবেন পঁচাত্তর হাজার ঘরে আছে দশ হাজার পঁচাশি হাজার আর মহাজন আপনার কাছে পাবে পঞ্চাশ হাজার তাহলে আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকার চাকার দিতে হবে কথা বুঝে নেন ভরসার জাকার লাগবে না বাড়িগুলোর জাকাত লাগবে না মাল দোকানে ভরা আছে গামছা লুঙ্গি সায়া ব্লাউজ জামার কাপড় সেগুলো হিসেব করে দেখলেন পঞ্চাশ হাজার টাকার মাল আর পঁচিশ হাজার টাকা লোকদের কাছে পাবেন পঁচাত্তর হাজার দশ হাজার টাকা ঘরে রাখা আছে পঁচাশি হাজার পঞ্চাশ হাজার টাকা মহাজন পাবে পঁয়ত্রিশ হাজার টাকার আপনাকে জাকাত লাগবে এক বছর পরে জানুয়ারি টু ডিসেম্বর ডিসেম্বরের শেষে সব জিনিসের এইরকম হিসেব একটা বিরাট কারখানা এক কোটি টাকা খরচা কারখানাটা জাকাত দিতে হবে সে টাকাটা জাকাত দিয়ে কারখানা করেছেন কারখানার মালের প্রোডাকশন ধান চাল কি আপনার দিকে লোয়া কি সাইকেলের কারখানা সারা বছর আমদানি রপ্তানি করে এক কোটি টাকা আপনার আছে সাইকেল বিক্রি করেছেন পঞ্চাশ লাখ সেটা পাবেন দেড় কোটি আপনার কাছে কোন